আয়সা রদেলাহ হতে বর্ণিত খন্দকের যুদ্ধ থেকে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফিরে এসে অস্ত্র রাখলেন এবং গোসল করলেন তখন জিবরিল আল্লাহ সাল্লাম তার নিকট এলেন আর তার মাথায় পট্টির মতো ধুলি জমেছিল তিনি বললেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন অথচ আল্লাহর কসম আমি এখন অস্ত্র রাখিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোথায় যেতে হবে তিনি বানু কুরাইজার প্রতি ইশারা করে বললেন এদিকে আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের দিকে বেরিয়ে পড়লেন